সবুজ শ্যামল আর বিচিত্র চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা যেন এক রূপকুমার যে দেশের প্রাকৃতিক সৌন্দর্য এ ধরনের অহংকার যার ফুল ফসল আর পাখ পাখালির নয়নাভিরাম চিত্র রুচিশীলদের দেহ ও মনের ঘোরা পদ্মার বুকে পাল তোলানাও দেখে জোড়ায় মন সেথা জন্মভূমি আমার সবচেয়ে আপন পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন নদীর মোহনা যেথা হলো রে সৃজন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন সেটা জন্মভূমি আমার সবচেয়ে আগম সবুজের সমারোহে মিশে আছে মন আলোদ্বৃত্ত চন্দ্রকে ঘিরেছে যেমন সবুজের সমারোহে মিশে আছে মন আলোদ্বৃত্ত চন্দ্রকে ঘিরেছে যেমন ছয়টি দু বছর ঘুরে হয় যে সমাপন এমন দেশটি পাবে না আর খুঁজে সারা এমন দেশটি পাবে না আর খুঁজে সারা পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন কোকিলের হৃদয় কারা কণ্ঠে শুনি গান জুই চামেলি গোলাপ চাপার গন্ধ বিরা হৃদয় কারা কণ্ঠে গোলাপ গন্ধ সূর্যি মামা করে না তো গোসা কোনো দিন মহির ডাকে দেয় সারা প্রত্যুষে প্রতিদিন মহির ডাকে দেয় সারা প্রত্যুষে প্রতিদিন পদ্মার বুকে নাও দেখে জোড়ায় মন সেথা জন্মভূমি আমার সবচেয়ে আগমন পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন সেটা জন্মভূমি আমার সবচেয়ে আপন অসুন্দরের নেই কোজে থাকো আবরণ নদীর ঢেউয়ে পাখির ডাকে মেতে ওঠে মন অসুন্দরের নেই কোজে থাকো আবরণ নদীর ঢেউয়ে পাখির ডাকে মেতে ওঠে মন মুআজিনে আজান হাগে দিয়ে মধুর তান হতে ভাই নামাজ ভালো শোনো মুসলমান ঘুম হতে ভাই নামাজ ভালো শোনো মুসলমান অদ্দার বুকে বাল তোলা নাও দেখে জোড়ায় মন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন পদ্মার বুকে পাল তোলা নাও দেখে জোড়ায় মন শেখা জন্মভূমি আমার সবচেয়ে আপন নদীর মোহরা যেথা হলো রে সৃজন সেথা জন্মভূমি আমার সবচেয়ে আপন পদ্মার বুকে পালতোলা নাও দেখে জোড়ায় মন সেথা জন্মভূমি আমার সবচেয়ে আপন সেথা জন্মভূমি আমার সবচেয়ে আপন সেথা জন্মভূমি আমার সবচেয়ে আপন